পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙুরের বাগান জয়তুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো নিশ্চয় এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন তারা অজ্ঞাতবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে بديع السماوات والأرض أنا يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি সবকিছু স্রষ্টা অতএব তোমরা তাঁরই ইবাদত করো তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ কোন কিছুরই দৃষ্টিসীমা তাকে বেষ্টন করতে পারে না অবশ্য তিনি সকলের দৃষ্টিকেই পেতে ও বেষ্টন করতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে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 অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় অথচ আল্লাহ ওই সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা অন্যকে বিপদগামী করতে থাকে আপনার পালনকর্তা সীমা অতিক্রমকারীদের যথার্থই জানেন وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون তোমরা প্রকাশ্য ও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 করে সে কি ওই ব্যক্তি সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে সেখান থেকে বের হতে পারছে না এমনি ভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون আর এমনি ভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে তাদের সেই চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يمكرون যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে আমরা কখনই মানব না যে পর্যন্ত না আমরাও তা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 পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি